السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علیہ سید المرسلین نبینا محمد ولا آلہ وصحبہ اجمعین اما بعد فقد قال المؤلف رحمہ اللہ تعالی سامنا صفت دفن المیت المشروع تعمیق القبر الى وسط الرجل وان کون فی لحد من المنجہت القبلہ ওয়াইদ আলমাইয়তফিল্লাহদে আলা জম্বেহিল আইমন এলা আখেরে আল্লাহ পাকরবুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের হায়াত মত সব কিছুর মালিক সালাত এবং সালাম নাজিল মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যার তরিকা মেনেই দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ পাওয়া যেতে পারে আজকে আমাদের আদরুসুল মহিম্মা গুরুত্বপূর্ণ দর্শ বা পাঠ এই নামে যে কিতাবটি শেখ আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলে রয়েছে ওর শেষ দিকে জানাজা সম্পর্কে যে আলোচনা তিনি পেশ করেছেন সেই জানাজার বিষয়ে আট নম্বর পয়েন্ট থেকে আমরা শুরু করব এর আগে সাতটি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে লেখক বলছেন সামেনান সেফাতো দাফনিল মাইয়েত অষ্টম বিষয় হচ্ছে মাইয়াতকে দাফন করার পদ্ধতি মাইয়াতকে কবরে দাফন করার পদ্ধতি কবর কতটা পরিমাণ গভীর হইতে হবে দাফন করার তরিকা কি কিভাবে হইতে হবে কবরটি কবর কত রকমের হয় এসব বিষয়গুলি আসবে কোন দিকে কাত করে রাখতে হবে কোন দিকে তার মাথা হবে পা হবে ইত্যাদি চেহারা হবে শেখ বলছেন আল মশরু তামিকুল কবর এলা ওয়াসাতির রজুল শরীয়ত সম্মত হচ্ছে মানে সন্ন্যতি তরিকা যে কবরকে গভীর করা এলা ওয়াসাতির রজুল একজন পুরুষের অর্ধ শরীর পর্যন্ত কোমর পর্যন্ত হ্যাঁ এতটুকু গভীর করা তার মানে অল্প খনন করেই দাফন করে দেবেন না যদি খনন করা সম্ভব হয় তাহলে একটু গভীর করা কবরটা হচ্ছে শরীয়ত সম্মত ওয়াইয়াকুনা হে লাহদুন মেন জিহাতিল কেবলা আর কবর দুই রকমের হয়ে থাকে লাহাদ মানে বগলি কবর আমাদের দেশের ভাষায় বলে বগলি কবর কাত হয়ে থাকে হ্যাঁ কাত হয়ে গর্তটা এক সাইডে করা হয় এরকম এটাকে লাহাদ বলা হয় লাহাদ মানে ঝুঁকানো কোনো কিছু ঝুঁকে থাকা ওজারুল্লাদিন ইউল হেদুন ফি আসমাই আল্লাহ কোরআনে বলছেন ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ ফকরাবুল আলমিনের নামে কি করে এলহাদ করে মানে বকর পথ বাঁকা পথ অবলম্বন করে তো লাহাদ বা এলহাদ মানে হচ্ছে বাঁকা তো কবর লাহাদ করা মানে কবর বাঁকা করে বক্সের মতো নয় বাঁকা করে দেখেছেন এরকম খবর আপনারা হ্যাঁ দেখেছেন কবর না দেখেন না এরকম আমাদের দেশে সাধারণত এরকম খনন করে না দ্বিতীয় খবর হচ্ছে আশাক শাক মানে হচ্ছে সন্দুক কবর যেটাকে বলে আমাদের দেশের হ্যাঁ বক্স সন্দুক মানে বাক্স হ্যাঁ বাক্সের মতো কাঠের বাক্সগুলি আমাদের দেশে হইতো না তো কাঠের বক্সের মতো বক্সের কবর প্রথম বিষয়টি এর দলিল পেশ করি তা হচ্ছে কবরকে একটু গভীর করা কবর খননের সময় এই মর্মে ওহদের শহীদদেরকে সত্তর জনের শহীদ হয়েছেন ওহদের যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন তাদের কবর সম্পর্কে যারা খনন করছিল তাদেরকে সম্বোধন করে এ ফেরু ও আউসেউ ও আমেকু আহসেন তোমরা খনন করো ও আউসেউ আর কবরকে প্রশস্ত করো তার মানে একেবারে সংকীর্ণ করবেন না যে কোনো রকম শরীরটা নামছে হয়তো চিপা করবেন না ও আমেকু আর গভীর করো অমুক মানে গভীরতা গভীর করো আহসেন আর সুন্দর করো কবরটাকে সুন্দর করো আল হাদিস আর একজন আনসারি থেকে বর্ণিত হাদিস কালা সাহাবি খারাজ নাফি জানাজাতে রাজলি মিনাল আনসার আমরা এক আনসারি লোকের জানাজাই গিয়েছিলাম ওয়ানা গোলামুন মা আবি আর বর্ণনাকারী বলছেন যে আমি আমার আব্বার সাথে গিয়েছিলাম আমি তখন নাবালক ছিলাম বালক ফাজালাসা রসুল উল্লাহ আল্লাহ হাফিরাতিল কবর রসুল উল্লাহ সাল্লাম কবরের পাশে বসে গেলেন ফাজালা ইউসিল হাফির আর রসুল উল্লাহ সাল্লা সাল্লাম কবর খননকারীকে উপদেশ দিচ্ছিলেন বা নির্দেশ দিচ্ছিলেন আউসা ইউসি ওসিয়ত করা নির্দেশ দেওয়া সব অর্থ হয় নির্দেশ দিচ্ছিলেন কি বলে ওয়াকুর আর বলছিলেন আউসে মিন কেবালির রাস মাথার দিক থেকে প্রশস্ত করো মাথার দিক থেকে প্রশস্ত করা মানে এমন না হয় যে সাড়ে তিন হাতের মানুষ আর সাড়ে তিন হাতে পনেরো চার হাত খোদাই করেছেন মাথা মাটিতে ঠেকে যাওয়ার মতো এমন অবস্থা এরকম নয় একটু প্রশস্ত রাখেন তো সাড়ে তিন হাতের মানুষ চার হাত সাড়ে চার হাত করেন বেশি করে যারা ফাঁকা থাকে মাথার দিক থেকে পায়ের দিক থেকে ও আউসেমিন কেবালি আর দুই পায়ের দিক থেকে প্রশস্ত করো দুই পায়ের দিক থেকে প্রশস্ত করো হাসান বসির রহমতুল্লাহ আলাই আর ইবনে সিরিন রহমতুল্লাহ আলী প্রখ্যাত দুই তাবেই তারা ইস্তাহেবানে আইয়ো মাকাল কবর এলা সদরি তারা মুস্তাহাব মনে করতেন ভালো করতেন যে কবরকে যেন সিনা পর্যন্ত একজন মানুষ কবরে নেমে দাঁড়ালে সিনা বুক পর্যন্ত যাতে করে গভীর করা হয় গর্ত করা হয় আখরাজ আবু দাউদ হাদিস আবু দাউদে রয়েছে হাদিসের সনদ সহি লাহাদ সম্পর্কে আলোচনা চলছিল লোক কি বলছেন ওয়াইয়াকুনাফি লাহাদুন মিন জেহাতিল কেবলাহ লাহাত হবে মানে বাঁকা করে কবরটা খনন করবেন যদি লাহাত কবর করেন বগলি কবর করেন বগল মানে সাইড তো কবরটা সাইডের দিকে যায় ওই জন্য আমাদের দেশে কবরটাকে কি বলে বগলি কবর বলে আচ্ছা তো কাতটা কোন দিকে করবেন এখানে আমরা যে বসে আছি কি বলে কোন দিকে আমার পেছন দিকে কেবলা ঠিক না পূর্ব ওই দিকে উত্তর কোন দিক হ্যাঁ দক্ষিণ এই দিক তো কবরটা কিভাবে এখানে খনন করা হবে হ্যাঁ এইভাবে তাই না উত্তর দক্ষিণ করে খনন করা হবে মাথা কোন দিকে থাকবে উত্তর দিকে মাথা থাকবে তাহলে আমাদের দেশে আমরা যেখানে বসে আছি দাম্মামটা আমাদের দেশের মতোই আমরা অপূর্ব দিকে ভারত বাংলাদেশ আমরা পূর্ব দিকে আছি আর দাম্মামও হ্যাঁ বলা থেকে পূর্ব দিকে কিন্তু যদি মদিনায় বসে যদি এই আলোচনাটা করি তো অন্যরকম তখন হবে হ্যাঁ ঠিক কিনা ইয়ামানে বসে যদি করি জিজানে বসে করি আবহাতে বসে করি তো অন্যরকম হয়ে যাবে তখন ঠিক কিনা সামদেশে জর্ডনে ওইসব দেশে তো অন্যরকম হয়ে যাবে তখন বুঝছেন না দিকে আলাদা হয়ে যাবে তো আমরা যেহেতু কিবলা থেকে পূর্ব দিকে আছি আমাদের কবর তাহলে খনন হবে উত্তর দক্ষিণ করে ঠিক না উত্তর দক্ষিণ উত্তর দিকে মাথা হবে দক্ষিণ দিকে পা হবে আর মাইয়াতকে ডান দিকে কাত করে রাখতে হবে ডান দিকে কাত ডান দিকে কাত করলে কেবলামুখী হবে তাহলে উত্তর দিয়ে মাথা হয় ডান দিকে কাত করে রাখতে হবে তো যেই দিকে কাত করে রাখবেন সেই দিকে যাতে করে বাঁকা করে বগলি কবরটা তৈরি করা মানে সেই দিকে প্রশস্ততা থাকে এইভাবে কবরটা খনন হবে কিভাবে তাহলে এইভাবে হ্যাঁ এই দিকটা বাঁকা একদিকে হবে তার মানে এই দিকটা সোজা থাকবে বক্সের মতো পূর্ব দিকটা যেখানে বসে আছি হ্যাঁ বাম দিকটা মাইয়াতের বাম দিকটা এক কথায় আর ডান দিকটা কি হবে এইভাবে হ্যাঁ? ঢালু করে বাঁকা করে খনন হবে তার মানে ওপরে মাটি আছে কিন্তু নিচের দিকে একটু এইভাবে খোদাইটা করেছেন এইভাবে এটা হচ্ছে লাহাদ তাই বলছেন যে লাহাদটা হবে কোন দিকে মিন জিহাতিল কিবলা কিবলার দিকে কিবলা হচ্ছে এই দিকে তাহলে এইভাবে হবে আর লাহাদ কবর বগলি কবর সন্দুক কবরের চাইতে উত্তম বগলি কবর যেটাকে লাহাদ বলে আরবিতে সেটা শাক বা সন্দুক কবর বক্স কবরের চাইতে উত্তম কবর দুটোই জায়জ রয়েছে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের কবর যেমন ছিল সেই কবরটা হচ্ছে বেশি উত্তম নবী করিম সাল্লাহ সাল্লামের কবরটা কেমন করে খনন করা হয়েছিল বক্স টাইপের ছিল না হ্যাঁ লাহাদ ছিল বগলি কবর ছিল কি জানা আছে কিছুই জানেন না কেমন কথা হ্যাঁ হ্যাঁ নবী করিম সাল্লাহ সাল্লামের কবর লাহাদ ছিল লাহাদ ছিল জি বগলি কবর ছিল এই আরব দেশে এক তো পাথরের মাটি শক্ত মাটি এখানে বগলি কবরই সাধারণত হয় এখানে বগলি কবর আমাদের দেশে মসিন মাটি নরম মাটি বগলি কবর করলে খোদায়ের সময় ভুসড়ে পড়ে যাবে যার ফলে এই কারণে আমাদের দেশে বগলি কবর সাধারণত তৈরি হয় না তবে এঁটেল মাটি পাহাড়িয়া মাটি আমাদের দেশে যেগুলো মজবুত মাটি আছে সেসব মাটিতে বগলি কবর করা যেতে পারে লাহাদটা মানে বগলি কবর সন্দ কবর চাইতে উত্তম সাদবেন আবি আকাশ আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলছেন তার কবর সম্পর্কে বলেছিলেন ওসিয়ত আল হেদুলি লাহাদান আমার জন্য লাহাদ কবর করি বগলি কবর করিও তো সাহাবিরা আশরাম অবসরা দশজন যে সুসংবাদ প্রাপ্ত নবী করিম সাল্লা ইসলামের সাহাবি একটি হাদিসে সুসংবাদ দিয়েছেন জান্নাতের তার একজন সাদবে নেবে অকাশ তিনি বলছেন আমার জন্য লাহাদ করিও ওয়ান সেবু আলাইয়া আল্লাবান নাসাবান লাবেন পড়েন এটাকে লাবান মানে দুধ হয় আর লাবেন মানে হয় কাঁচা ইট কাঁচা ইট আর আমার ওপর কি করিও কাঁচা ইট দাঁড় করিও কামা ফয়েলা বে রসুল্লাহ সাল্লা যেমন রসুল্লাহ সাল্লামের কবরে করা হয়েছিল অর্থাৎ রসুল্লাহ সাল্লামের কবর লাহাদ ছিল বগলি ছিল হ্যাঁ আর রসুল্লাহ কবরের ওপরটা যে ঢাকবেন সেটা কাঁচা ইট দিয়ে হ্যাঁ ইটকে ইটের মতো করে বানিয়ে ইট তো আমাদের দেশে ছোটো ছোটো ইট হয় বড় করে আপনার এর মতো হ্যাঁ তাবুক হ্যাঁ বড় করে বানান এখানে কি করে ঢাকা হয় দেখেছেন হ্যাঁ লম্বা লম্বা করে জি জি হ্যাঁ সেটা কাঁচা পোড়াবার প্রয়োজন না পোড়াতে হবে না জন্য লাভেন বলা হয়েছে হ্যাঁ লাভেন মানে হচ্ছে কাঁচা ইট আমাদের দেশে এই কাঁচা ইট দিয়ে হয়তো জুটানো মুশকিল সবাই সবার কাছে পর্যাপ্ত না আর আর আমাদের দেশে বাঁশের অভাব নেই যার ফলে কি করে ওপরে বাঁশ দিয়ে দেওয়া হয় আসলে বাঁশকে ফাটিয়ে দুই ভাগ করে দুই ভাগ করে বাঁশ দিয়ে দেওয়া হয় ডে করা হয় না আর বাঁশ দিয়ে দেওয়ার পরে কলা পাতা দিয়ে দেওয়া হয় বা কিছু দেওয়া হয় তারপরে মাটি দিয়ে দেওয়া হয় এটাই তো যদি বগলি কবর হয় তাহলে তাহলে তো এভাবে রাখা যাবে না তখন এভাবে করতে হবে হ্যাঁ হ্যাঁ বাঁশটাকে যেমন এখানে এগুলোকে যে এগুলো ওপরে রাখানো হচ্ছে কাঁচা ইট সেগুলোকে এইভাবে রাখা হচ্ছে এইরকম করে রাখতে হবে আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে লাহাদের ফজিয়ত সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে আবদুল্লাহ বিন আব্বাস আজি আল্লাহ আনহ বর্ণনা করেছেন যে আন্না রসুল আল্লাহ রসুল আল্লাহ বলেছেন আল্লাহ লানা ও গাইরে না লাহাদ বগলি কবর হচ্ছে আমাদের জন্য বগলি কবর হচ্ছে আমাদের জন্য অশাক্য আর সন্দুক কবর বক্স কবর হচ্ছে না অন্যদের জন্য আমাদের ছাড়া অন্যদের জন্য এখন এর মানে কি একদল বলছেন যে অন্যরা মানে অমুসলিম যারা দাফন করে হিন্দুরা তো দাফন করে না কিন্তু খ্রিস্টান বা ইহুদিরা দাফন করে তো যারা দাফন করে ওরা সন্দুকের মতো করে করে এইরকম কেউ কেউ বলেছেন কিন্তু না এর মান তাহলে তো বিরোধিতা করতে হয় এই অর্থ হলে তাহলে তো সন্দুক কবর করে যায় হয় না হ্যাঁ বা ঠিক নয় এইরকম অর্থ আসলে নাই এর অর্থ হচ্ছে যে আমি নিজের জন্য হ্যাঁ, বা আপনজনদের জন্য পছন্দ করি লাহাত বগলি কবর আর অন্যরা তারা সন্দু কবর করলে করতে পারে এটা হচ্ছে এই হাদিসের সঠিক ব্যাখ্যা শরীয়তে দুই রকমের কবর জায়েজ আছে এতে কোনো দ্বিমত নেই বগলি কবরও জায়েজ আছে আর এটাই উত্তম আর সন্ধু কবর জায়েজ আছে এতে কোনো অসুবিধা নেই হাদিসের সনদ হচ্ছে হাসান ওয়াইয়ুদাল মাইয়াত ফিল লাহদে আলা জামবিহিল আইমান মাইয়াতকে যখন রাখবেন লেখক বলছেন লাহাদে মানে কবরে আলা জামবিহিল আইমান ডান পার্শ্ব করে ডান দিয়ে কাত করে হ্যাঁ ডান দিয়ে কাত করে তাহলে কি হয়ে যাবে কেবলামুখী হয়ে যাবে কেবলামুখী হয়ে যাবে মাথা আমরা যেখানে পূর্ব দিকে আছি ইবলার থেকে তাহলে মাথা উত্তর দিকে আছে ডান দিয়ে কাত করলে কি হয়ে গেল তাহলে মুখমণ্ডলটা কোন দিকে হলো ইবলার দিয়ে হয়ে গেল আচ্ছা শুধু মুখটা ফিরিয়ে দিতে হবে না গোটা শরীরটা ফিরাতে হবে হ্যাঁ জি শুধু চেহারা ফিরে দেয় এটা ভুল বরং এখানকার আমলটাই ঠিক মনে করি আল্লাহ আলাম যে যেহেতু ডান দিকে কাত করতে বলা হয়েছে কেউ যদি বলে আমি ডান দিয়ে কাত হয়ে শুয়েছি ওর মানে কি পুরা শরীর কাত হয়ে শুয়েছে এই না যে শুধু মুখটা এই করে আছে চিথিয়ে শুয়ে আছে আর এই করে শুয়েছে এর নাম ডান দিয়ে কাত হয়ে শোয়া হয় হয় না তাহলে ডান দিয়ে করে দিতে হবে তার মানে হ্যাঁ গোটা শরীরটা কাত করতে হবে শুধু মুখটা না মুখটাকে শুধু বাঁকা করে দিলেন আর চিৎ করে শুয়ে রাখলেন মাইয়েতকে এরকম নয় ইমাম ইবনা হাসম রহমতুল্লাহ আলী বলছেন ওয়াইউজ আলুল মাইয়েদ ফিকাবরি হালা জাম্বেহল ইয়ামিন মাইয়াতকে তার কবরে ডান দিকে কাত করে রাখতে হবে ওয়াজহু আতল কেবলা তার চেহারা যেন কেবলার দিকে হয় ওরা আসু হরিজলাহু এলা ইয়ামিন এল কেবলা তার মাথা এবং পা যেন মাথার পা তো মাথা হবে এলা ইয়ামিন এল কেবলা কেবলার ডান দিকে কেবলার ডান দিকে ওয়াসা রেহা আর তার বাম দিকে বাম দিকে কি হবে পা জি কেবলা এদিকে তাহলে ডান দিকে হচ্ছে মাথা আর বাম দিকে হচ্ছে পা ওইটাই বলছেন যখন মাইয়াতকে রেখে দেবেন কবরে রেখে দেওয়ার পরে যে বাঁধনগুলো ছিল মাথার দিকে বাঁধন পায়ের দিকে বাঁধন দুটো বাঁধন ছিল বাঁধনটা থেকে যাবে না খুলে দিতে হবে খুলে দিতে হবে হাল্লো আকদুল কাফান কাফনের গিরাটা খুলে দিতে হবে কাফনের গিরা খুলে দিতে হবে এই কাফনে গিরা সম্পর্ক বাইহাকিতে একটি হাদিস রয়েছে ইবিন ইবিন হাজম রহমতুল্লাহ কথা শেষ হয়নি পরে আরেকটু কথা তিনি বলেছেন বলছেন আল্লাহাজা যারা আমাল আহলিল ইসলাম মুসলিমদের এই রকমই আমল চলে আসছে মিন আহাদে রসুল্লাহ সাল্লাম এলাইমিন আহাজা রসুল্লাহ সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কীরকম আমল যে মাইয়াতকে কেবলা মুখী করে রাখতে হবে কেবলা দিয়ে ডান দিয়ে কাজ করতে হবে আর মাইয়াতের মাথাটা কিবলা থেকে ডান দিকে থাকবে আর পা থাকবে কিবলা থেকে বাম দিকে এই কথাগুলি বলি হাদিস আবু একটি হাদিস আছে হাদিসটি হাসান আল বাইতুল হারাম ও তকুম আহিয়া বাইতুল হারাম সম্মানিত ঘর মানে বাইতুল্লাহ কাবা ঘর হচ্ছে তোমাদের কিবলা জীবিত অবস্থায় আহিয়ান ও আমুয়াতা আর মৃত অবস্থায় যখন বেঁচে রয়েছ সলাত আদায় করলে তোমাদের কিবলা হ্যাঁ হচ্ছে কাবা বেতুল্লাহ ওই রকমই এন্তেকালের পরেও তোমাদের কেবলা হচ্ছে বেতুল্লাহ সুতরাং কিবলা মুখী করে রাখবে কাফনের গিরা খুলে দিতে হবে এই মর্মে বাইহাকির হাদিস নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম লাম্মা আদখালার নোয়াইম মানে মাসুদ আল কবর নবী সাল্লাম যখন নোয়াইম বিন মাসুদ নামক একজন সাহাবিকে কবরে রাখলেন তার হুকুমে রাখা হইল তো হাল্লাল আখলাহ বেফি তো গিরাটা খুলে দিলেন গিরা খুলে দিয়েছেন গিরা খুলে দিতে হবে কিন্তু গিরাটা খুলে যে যে ফিতাটা ছিল সেই ফিতাটা কি টেনে উঠিয়ে নেবেন কবর থেকে না রেখে দেবেন বলছেন ওয়ালা তুন যাও বালতুত রাখো সেটাকে সেখান থেকে টেনে নিতে হবে না সে ফিতাটাকে যেটাতে বাঁধা ছিল বাঁধন বাঁধনটা খুলে দেবেন আর রেখে দেবেন খুলে সেখান থেকে টানবেন না বালতুত রাখো সেখানে ছেড়ে দিতে হবে ওয়ালায়ুক সাফু ওয়াজহু সাউন কানাল মাইয়ত রাজলান ও ইমরাতান আচ্ছা কবরে যখন রেখে দিলেন তো চেহারা মুখমণ্ডলটা খুলে দিবেন না ঢাকাই থাকবে হ্যাঁ কেউ বলছেন না মনে হচ্ছে কোনো দিন দেখেন না দূর থেকে মাসাল্লাহ হ্যাঁ একটু কাছে কবর কাছে গিয়ে দেখবেন তাহলে তো আখেরাত স্মরণ আসবে যে সুবাহ এই টুকটাকে কবর রাখলাম আমাকে এরকম রাখবে হ্যাঁ ঢাকাই থাকবে হ্যাঁ ওয়ালায়ুক সব অজহু আর মাইয়েতের চেহারা খোলা যাবে না সে মাইয়েত পুরুষ হোক আর মহিলা হোক মহিলা হইলেও খোলা যাবে না পুরুষ হলেও খোলা যাবে না হ্যাঁ ঢাকায় থাকবে কাফনে সুম্মায়ুন সাবু আলাইহিল্লাবেন তারপরে ওর ওপর দাঁড় করে দিতে হবে বগলি কবর তো সেজন্য দাঁড় করার ব্যাপারটা আর যদি সন্দুক হয় তো তারপর রেখে দিতে হবে রেখে দিতে হবে কি কাঁচা ইট ওয়োতাইয়ানো হাত্তা আর তারপরে কাদা দিয়ে লেপে দিতে হবে ইটের জয়েন্টগুলো আছে সেগুলো কাদা দিয়ে লেপে দিতে হবে হাতে যাতে করে মজবুত হয়ে যায় ওয়াকিহি তোরাব আর ধুলো বালি থেকে বাঁচাতে পারে কারণ তারপরে যখন মাটি ফেলা হবে তো যদি লেপা না থাকে তাহলে জয়েন দিয়ে তো মাটি পড়ে যাবে মেয়েতের উপর হ্যাঁ সেই জন্য লেপে দিতে হবে ফাইল্লাম ইয়াতাইয়াসারি লাবেন যদি কাঁচা ইট না পাওয়া যায় ওই রকম সুবিধা নেই আমাদের সে বাস করার জন্য তো এক যুগে ইটের ঘর ছিল না খড়ের ঘর হ্যাঁ মাটির ঘর তাই না তো যদি ব্যবস্থা না থাকে ফাবেকাই রেজা আলেকা তো অন্য কিছু দিয়ে যে কিছু দিয়ে হোক এক কথা ঢাকার ব্যবস্থা করতে হবে যেমন মিন আলওয়াহিন কোনো তখতা হ্যাঁ আও আহজারিন অথবা পাথর লম্বা পাথর হয়তো আছে আও খাসাবিন অথবা লকড়ি কাঠ অথবা বাঁশ আও কাসাবিন বাঁশ যেমন আমাদের দেশ আছে একই তরফ এক কথায় ধুলো মাটি থেকে যাতে করে মাইয়াতকে বাঁচানো যায় ধুলো মাটি ওর ওপর না পড়ে যায় সোম্মা ইউহাল আলিহি তোরাব তারপরে তার উপর মাটি ঢেলে দিতে হবে মাটি তখন মাটি দেওয়া শুরু করবে হ্যাঁ যখন ইট বা কোনো তক্তা দিয়ে বা কোনো পাথর দিয়ে বা কাঠের তক্তা দিয়ে লকড়ি দিয়ে অথবা বাঁশ দিয়ে যখন ওর ওপর কেউদের সমান করে দিলেন হ্যাঁ যদি সন্দুক কবর হয় আর কাত করে রেখে দিলেন দাঁড় করে দিলেন যদি বগলি কবরা হ্যাঁ, তারপর তখন মাটি দেওয়া শুরু করবেন মাটি দেওয়ার সময় কি বলতে হবে ওয়াস্তাহেবা জালিক এই সময় এই দোয়াটি বলা মুস্তাহাব বিসমিল্লাহ ওয়ালামিল্লাতে রসুলিল্লাহ সাল্লাহ মেয়েতের মুখ খুলতে হবে না এই মর্মে ভাষ্যকার বলছেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম থেকে খোলার কোনো প্রমাণ নেই প্রমাণ যখন নেই তো আসল হচ্ছে যে মেয়েতকে হ্যাঁ দাফন করার আগেও ঢেকে রাখা হয়েছে নবী ঢেকে রাখা হয়েছে হ্যাঁ আবু বকর কাপড়টা উঠিয়ে দেখেছেন সূর্যে বে বরুদ্দিন হেবারা এর আগে হাদিস বলেছি হিবরি চাদর দিয়ে নবী সাল্লাম ঢাকা দাফনের সময়ও কাফনেও ঢাকা থাকে আর কাঁচা ইট দাঁড় করতে হবে আলী রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত একটি হাদিস আছে ওয়া লোহেদা রসুল উল্লাহ সাল্লামের কবরকে বগলি কবর করা হয়েছিল আর নোসেবা আলী উল্লাবেন ও নাসওয়ান আর তার কবরের ওপর কাঁচা ইট দাঁড় করে দেওয়া হয়েছিল কাঁচা ইট দেওয়া হয়েছিল আখরাজাহুল হাকিম হাদিসটি মুস্তাদরক হাকিমের আর একটি কি মশলা পড়লাম যে দোয়া পড়া হ্যাঁ দাফনের সময় মাটি দেওয়ার সময় কি পড়বেন বা মাইয়েতকে রাখার সময় মাইয়েতকে রাখার সময় যখন রাখবেন মাইয়েতকে কবরে তখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ কোন কোন রেওয়ায়ত রয়েছে বিসমিল্লাহ ওয়ালা সুন্নাতে রসুলিল্লাহ হাদিসগুলি শোনেন আল বায়াদি একজন সাহাবি রদি আল্লাহন তার থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল মাইয়ে তো এদা ওদি আফি কবরেহি মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে ফালিয়া করিল্লাজিনা হিনা ইউ দাও ফিল্লাহাদে ওই সব লোকেরা যারা কবরে রাখবে তার বিশেষ করে যারা কবরে রাখছে তারাই দোয়াটি পড়বে হাদিসটা আছে সবাইকে পড়তে হবে যতগুলি লোক এসছে এমন কথা নেই যারা রাখছে হিনা ইউ দাও ফিল্লাহ যখন লাহাদে বা কবরে রাখা হবে বিসমিল্লাহে ওবিল্লাহে ওয়ালামিল্লাত রসুলিল্লাহ এইভাবে রেওয়াত রয়েছে তাহলে একটু বাড়তি পেলাম এতে বিসমিল্লাহে অবিল্লাহে ওয়ালামিল্লাত রসুলিল্লাহ আর যেভাবে লিখা আছে শেখ রহমত লিখেছেন বিসমিল্লাহ ওয়ালামিল্লাত রসুলিল্লাহ এইভাবেও হাদিস রয়েছে এটি প্রসিদ্ধ আখরাজাহুল হাকিম হাদিস মুস্তাদ হাকিমের ও হাসান হাদিসটি হাসান আবদুল্লাহ উমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস রয়েছে আন্নান কানা ইজা ওয়াদা আল মাইয়া ফিল কবরে নবী সাল্লাহ সাল্লাম যখন হ্যাঁ মাইয়াতকে কবর রাখতেন বা ওদিয়া বলেন কানা ইদা ওদিয়াল আল মাইয়াত ফিল কাপুর কবরে যখন মাইয়াতকে রাখা হইতো কালা তখন বলতেন কি বলতেন বিসমিল্লাহ ওয়ালা সন্নাতে রসুলিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ বা ওয়ালা সন্নাতে রসুলিল্লাহ মানে কি বিসমিল্লাহ আল্লাহ নামে শুরু করেছি ওয়ালা সন্নাতে রসুলিল্লাহ আর রসুল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক শুরু করছি তাই না মিল্লাত মানে আদর্শ তরিকা আর সন্নত মানে আদর্শ তরিকা হ্যাঁ তাহলে চিন্তা করুন সারা জীবন মুসলিম হওয়ার জন্য পড়লেন মোহাম্মদ রসুল্লাহ তাই না আসাদু আল্লাহ ইলাহিল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান রসুল্লাহ বা আব্দুয়া রসুল ঠিক কিনা এর মাধ্যমে মুসলিম হলেন যখন আপনাকে আমাকে দাফন করা হবে বা যে কোনো মুসলিমকে দাফন করছেন বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রসুল্লাহ ওয়ালা সুন্নাতে রসুল্লাহ তো তরিকা কয়টা তরিকা কয়টা একটাই তরিকা সারা বিশ্বের যে কোনো তরিকার মুসলমান দাফন করেন কি বলবেন বিসমিল্লাহে ওয়ালামিল্লা যদি ইসলামে এত তরিকত থাকতো আর এত দল থাকতো ধর্মের নামে তাহলে প্রত্যেক তরিকার জন্য শেখানো হইতো যে তোমরা যেই তরিকার লোক সেই তরিকায় দাফনের কথা বিসমিল্লাহে ওয়ালা তরিকাতে চিস্তিয়াতে ওয়ালা তরিকা নকশবন্দিয়াতে হ্যাঁ ও আল্লাহ তারিক আল কাদের ইয়াতে সাবের ইয়াতে এইসব তো শেখানো হয়নি বা আমাদের মজাবের তরিকে আমরা দাফন করছি এই মজাব ওই মজাব এই মজাব এই মজাবে দাফন করছি এরকম তো নেই বিসমিল্লাহ আলম রসুলিল্লাহ স্পষ্ট বোঝা গেল যে তরিকা একমাত্র একটি তরিকা সেটা হচ্ছে তরিকা মোহাম্মদিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিয়ে আসা তরিকা কারণ তিনি একমাত্র আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছেন তার নিয়ে আসা কথাগুলির ব্যাখ্যা করতে গিয়ে যদি দ্বিমত হয়ে থাকে তাহলে দ্বিমত শেষ করে যেটা সহি সবার মানার মন মানসিকতা থাকতে হবে হ্যাঁ যখন দুটো তিনটে চারটা মত হবে তখন সবার উদ্দেশ্য হবে হকটা পাওয়া সত্যটা পাওয়া রসুল্লাহ তরিকা কোনটা একজন যদি বলে যে এভাবে নামাজ পড়তে হয় আরেকজন বলছে এভাবে পড়তে হয় আরেকজন বলছে এভাবে পড়তে হয় হ্যাঁ তাহলে সবটাই ঠিক না রসুল্লাহ তারিখে একটা ওইটাকে তলাশ করতে হবে এটা আপনার মুসলিম হিসাবে দায়িত্ব যে আপনাকে তলাশ করতে হবে অফিরে আরেকটি বর্ণনা রয়েছে ইদা ওদাতুম মাউতাকুম কবুরে যখন তোমরা তোমাদের মৃতদেরকে কবরে রাখবে ফাকুলু বলো বিসমিল্লাহ আলমিল্লাতে রসুলিল্লাহ আল্লাহর নামে শুরু করছি এবং রসুল্লাহ তরিকায় শুরু করছি আখরাজ আবু দাউদ ও তিরমিজ ইবনু মাজা হাদিস আবু দাউদের তিরমিজ ইবনু মাজা হাদিস ওয়ুরফাউল কবর কাদরা শিবরিন কবরে মাটি কতটা পরিমাণ দেবেন একেবারে সমতল বরাবর রাখবেন না একটু উঁচা করবেন একটু উঁচা তো কতটা উঁচা আধা হাত না এক হাত দুই হাত হ্যাঁ না যেই রকম মাইয়েত হবে সেই রকম যদি মাইয়ে যদি পীর সাহেব হয় হ্যাঁ তাহলে এক হাত দুই হাত উঁচা কারণ এরা উলিয়া উলিয়া একেবারে আর তারপরে কবর পাকা করা এটা এটা কি পার্থক্য আছে আপনার বাপ মায়ের কবরের তরিকায় আর আপনার বুজুর্গের তরিকায় কবরের তরিকায় আপনার বাপ মাকে যখন দাফন করেছেন আপনার বুজুর্গকে যখন দাফন করেছেন তো দুই দাফনের তরিকাতে আর কবরে পার্থক্য আছে উঁচা করাই না একই রকমের কবর করতে হবে একই রকমের কবর করতে হবে তাহলে এই পাকা কবরগুলি এত কেন উঁচা প্রথম কথা পাকা কবরই হারাম কাঁচাটাও যদি আধা হাতের বেশি হয় এক হাত দেড় হাত হয়তো হারাম না যায় কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের কবর আধা হাত উঁচা করা হয়েছে এক বিঘত দেখেন হাদিস তাই লেখক বলছেন ওয়ুরফাউল কবর কবরকে উঁচা করতে হবে কাদ্র কাদরা শিবিরিন আধা হাত এক বিঘত শিবির বলা হয় এক হাতের অর্ধেকটাকে হ্যাঁ এক হাতের অর্ধেক এই যে এক বিগত জাবের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত দলিল নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে যখন দাফন করা হয় নবী উল হেদাহ নবী সাল্লাহ লাহাদ বগলি কবর দেওয়া হইল ও নসিব আলী নসবান ও আর তার কবরে কাঁচা ইট দাঁড় করে দেওয়া হইল তারপর মাটি দেওয়া হইল রফিয়া কবরহ মিনাল আর নাহওয়ান মিন শিবরিন আর তার কবরকে জমিন থেকে এক বিগত আনুমানিক উঁচা করা হইল আধা হাত উঁচা করা হয়েছে সাধারণ কবরগুলি আমাদের দেশে যেভাবে দিচ্ছেন আধা হাত উঁচা করে সেটাই হচ্ছে সন্ন্যাতি তরিকা আধা হাতের বেশি উঁচা করে যদি মানে এটা খাস লোক হ্যাঁ বিশিষ্ট ব্যক্তি হ্যাঁ আল্লাহর নেকবান্দা অমুক শেখুল হাদিস ছিলেন আর পীরে কামেল ছিলেন অমুক ছিলেন তমক ছিলেন সেজন্য তার কবর উঁচা করতে হবে বা তার কবর পাকা করতে হবে বা এটা নেতা সাহেবের কবর মন্ত্রী সাহেবের কবর সেজন্য কবর পাকা করতে হবে ওতে ফুল চড়াইতে হবে সব হারাম কাজগুলি সমস্ত কবর একই রকমের হবে আর আলহামদুলিল্লাহ এই ইসলাম সৌদি আরবে পালন হচ্ছে আপনার মতো একজন গরিব দুঃখী তিনশো টাকা বেতনেরও যদি মারা যায় যেই তরিকাই কবর দেওয়া হবে সেই তরিকাতে মালিক আবদুল্লাহ রহমতুল্লাহ আলের কবর দেওয়া হয়েছে যদি দেখতে চান আপনারা হ্যাঁ ইউটিউবে দেখে ইন্টারনেটে দেখে নিতে পারবেন আর যদি মানে সরাসরি গিয়ে দেখবো তো রিয়াজে গিয়ে কাউকে বলবেন যে আল আল উদ কবরস্থান কোথায় সব রাজা বাদশাহের কবর সেখানে মালিক রহমতুল্লাহ কবর আছে ওখানে তারপরে মালিক আবদুল্লাহর ওখানে দাফন হইল দেখেন কবর আধা হাতের বেশি উঁচা না একটা ফুল চড়া নেই একটা কোনো চাদর চড়া নেই হ্যাঁ পাকা করার নেই অথচ স্বর্ণ দিয়ে যদি এরা পাকা করতে চাইতো সব পাকা করতে পারত ঠিক কিনা যে দেশ থেকে রসুল্লাহ ইসলাম প্রচার করেছে সারা বিশ্বের মানুষের জন্য সেই দেশে আসল ইসলাম থাকবে না একটু বিবেকে নক করছে আপনার আঘাত করছে যে ঠিক কোনটা তাহলে বিবেককে কাজে লাগান হক তলাশ করেন যে সত্য কোনটা আর বাতিলকে ছড়ে ফেলেন এমন নয় যে হক পেয়ে গেছি কিন্তু তারপরেও যাক চুপ থাকি ওটাও ঠিক এটাও ঠিক বা যে যা করছে করতে দাও না আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বংশধর তাদেরকে হকের দাওয়াত দেন সত্যের দাওয়াত দেন আর শির বিদাত ছাড়ান হাদিসটি ইবনে হেব্বানের হাদিস হাদিস হাসান ওয়ুদাও আলাইহি হাসবা হবে আলাইহি মানে টাইপে ভুল আছে ওয়ুদাও আলি হাসবা কবরের ওপর ছোট ছোট কঙ্কর হ্যাঁ কবরে যে মাটি দিলেন মাটি যখন দেওয়া হলো ওর উপরে ছোট ছোট কঙ্কর ছিটিয়ে দেন কঙ্কর ইনতায়াসকে যদি এটা সম্ভবপর হয় এতে ফায়দা আছে এমনি মাটি আর তার উপরে যদি পাথর থাকে কুচি পাথর তাহলে হবে কি যদি কোনো প্রাণী কবরে ঢোকার চেষ্টা করে যেমন শ্রীগাল লাশ হ্যাঁ খাওয়ার চেষ্টা করে করে না জি অনেকে কবর কবরের ভিতরে ঢুকে লাশকে খেয়ে ফেলে কিছু বের করে ফেলে নিয়ে পালিয়ে যায় হয় না সব তো মাটিটা শক্ত হয়ে যাবে মাটির উপরে যখন পাথর থাকবে তখন মাটিটা শক্ত হয়ে যাবে তাহলে সহজে খন করতে পারবেন না তারপরে নবী করিম সাল্লাহ সাল্লামের এতে করা হয়েছে সেজন্য সাহাবাই কেরমদের এরকম করা হয়তো সেজন্য এরকম করাটাই হচ্ছে সন্ন্যতরীকে ভালো তারপরে লেখা হচ্ছে ওয়রাসুল মা আর যখন মাটি দিয়ে দিলেন হ্যাঁ এক ভেগ উঁচা করে আর ওর উপরে কুচি পাথর ছিটিয়ে দিলেন আর তারপরে ওর উপরে পানি ছিটিয়ে দেন তাহলে আপনি মাটির সাথে ছোট ছোট পাথরগুলি একবারে শক্ত হয়ে লেগে গেল মজবুত হয়ে গেল মজবুত হয়ে গেল পানি ছিটিয়ে দেওয়া রসল বিলমা আর পানি ছিটিয়ে দিতে হবে রসল মা লেয়াতামাশাকা তোরাব পানি কেন ছিটাতে হবে যাতে করে মাটিগুলি ধুলোগুলি একে অপরকে মজবুত করে ধরে শক্ত হয়ে যায় হাদিসে রয়েছে যে ইব্রাহিম নবী সাল্লা ছেলে ইব্রাহিম রাজি আল্লাহ আনহ যখন ইন্তকাল করেছিলেন মারিয়ার পেট থেকে ইব্রাহিমের জন্ম হয়েছিল নবিসামের ছেলে তারপরে মোটামুটি বছর দুই পরে তার ইন্তেকাল হয়ে যায় তো এই ইব্রাহিম নবিসামের এক ছেলে যখন তার কবরে দাফন করেন তো কবরের মাটির ওপর পানি ছিটিয়েছে রসুল্লাহ ওয়াদা আলী হাসবা এবং তার ওপর ছোট ছোট কঙ্কর কুচি পাথর রেখে দিয়েছিলেন মানে তার উপর ছিটিয়ে দিয়েছিলেন হাদিসটি এমাম বগবির রহমতুল্লাহ আলাই শারহুসন্নাতে বর্ণনা করেছেন যদি হাদিসটাতে দুর্বলতা রয়েছে তারপরে কবরের ওপর কোনো রকমের নিশানা রাখা যায় কিনা কবরের ওপর নেমপ্লেট করা যায় নয় যা আমাদের সে লোকের আল্লাহ অমুক সাহেবের কবর মৌলানা অমুক সাহেবের কবর এগুলি জায়জ নয় লিখা নিষেধ আছে হাদিসে স্পষ্ট নিষেধ আছে লিখা নিষেধ আছে কিন্তু আপনি চিনতে চান কিছুদিন কমপক্ষে যে আমার আব্বার কবর কোনটা আমার মায়ের কবর কোনটা চিনব তো চেনার জন্য কোনো লক্ষণ কোনো কিছু নির্দর্শন রাখতে পারবেন না পারবেন না হ্যাঁ কোনো একটা ইঁট দাঁড় করে দিলেন কোনো একটা বা কিছু একটা পাথর হ্যাঁ। যেটা দেখে বুঝতে পারেন আপনি বলছেন ওয়াজ আলামাতিন আলাল কাবরে কাহাজারিন ওয়াগাইরি সন্না কবরের কোনো নিদর্শন রাখা বা লক্ষণ রাখা আলামত যেমন পাথর অথবা অন্য কিছু এটা দাঁড় করে রাখলেন যাতে করে চিনতে পারে এটা সন্ন্যত ওকাদ সাবাতা আন্নানবী আল্লামা কাবরা উসমান ইবিন মাজুন বি হাজারিন ওয়াদাহু ইনদা রাসিহি নবী করিম সাল্লাম থেকে এই আমল প্রমাণিত কবর চিহ্নিত করার জন্য যে কবরটা চিনবো কার কবর আমার আপনজন আমি মাঝে মাঝে আসবো কবর কাছে দাঁড়াবো আমার বাপের মায়ের বা স্ত্রীর কবর কাছে দাঁড়াবো সেই জন্য তো নবী সাল্লাহ আলী সাল্লাম মদিনায় আসার পরে উসমান বিন মাজউন রাজি আল্লাহ তালা আনহর ইন্তেকাল হয়ে যায় প্রথম সাহাবি এখানে ইন্তেকাল হয় মদিনায় ওসমান বিন মাজুন প্রথম সাহাবি যার ইন্তেকাল হয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হিজত করে আসার পরে তো যখন ইন্তেকাল হয়ে গেল তখন নবী সাল্লাহ সাল্লাম তার কবরে দাফন করার পরে কবরের একটা নিশানা রেখেছিলেন বেহাজার পাথরের ওয়াদাহ ইন্দার রাসেহি মাথার দিকে তাহলে কবরের এক সাইডে মাথার দিকে রাখবেন এটি শুনে ওয়াকালা এবং নবিসাল বলেছেন আতা আল্লাহ বেহা কাবরা আখি এর দ্বারা আমি আমার ভাইয়ের কবরটাকে আমি জানবো চেনব ভাইয়ের কবর নবী কাকে ভাই বললেন ওসমান বিন মাজুন মাজুনের ছেলে ওসমান নিজের ভাই হ্যাঁ বই মাতৃ বই পিতরীয় হ্যাঁ অথবা চাষতো ভাই খালাতো ভাই মামাতো ভাই না তো ভাই বলেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ভাই বলেছেন এমনকি আর এক হাদিসে রয়েছে যে কোনো উম্মতুল লোক রসুল্লাহ ভাই বলেছেন এটা হচ্ছে কোরআনে করিমের কথা কোরআনে করিমে রয়েছে সুরে হুজরাত ইন্নামাল মমিনা মমিনরা পরস্পর ভাই একজন মমিন মুসলিম আর একজন মমিন মুসলিমের ভাই মমিনদের সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক দিনই ভাতৃত্ব আর এই ভাতৃত্ব অতক্ষণ নষ্ট হবে যতক্ষণ পর্যন্ত কাফের মুশেক না হয়েছে হ্যাঁ যতক্ষণ ইসলামে আছে এই ভাতৃত্ব সবচেয়ে মজবুত ভাতৃত্ব আপনার মায়ের পেটের ভাই যদি কাফের হয় তো হলে ইসলামিন আহলেক আল্লাহ নু আলাই সাল্লামকে বলছেন যে তোমার এটা ছেলে না তোমার পরিবারের না অথচ জন্মদাতা তিনি হ্যাঁ কিন্তু ইমানের সম্পর্ক যতক্ষণ মোমেন মুসলিম আছে ততক্ষণ এই সম্পর্ক আছে দেখা সাক্ষাৎ তার সাথে হোক আর নাই হোক হ্যাঁ সে আপনার ভাষা বুঝুক আর নাই বুঝুক আপনি তার ভাষা বুঝেন আর নাই বুঝেন এই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এই সম্পর্কের ধারণা ইসলাম ছাড়া কোনো জায়গায় পাবেন না আপনি কোনো জায়গায় পাবেন না আপনি আর এই সম্পর্কে কোন রকমের দুনিয়ার স্বার্থ নেই সমস্ত দুনিয়ার সম্পর্কে দিনের কি আছে দুনিয়ার স্বার্থ আছে স্বার্থ আছে সাংগঠনিক সম্পর্ক হ্যাঁ দলীয় সম্পর্ক জাতি জাতীয় সম্পর্ক জাতীয়তার সম্পর্ক পয়সার সম্পর্ক ব্যবসা বিজনেসের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি যত রকমের সম্পর্ক আছে এগুলি হচ্ছে দুনিয়ার সম্পর্ক দুনিয়ার সম্পর্ক একটু মন টুটাটুটি হলে শেষ মনোমালিন্য হলে শেষ কিন্তু একজন মুসলিমের আরেকজন মুসলিমের সাথে মনোমালিন্য যদি হয় হ্যাঁ ঝগড়াও হয়ে যায় তারপরেও ভাই ওয়াইন তাইফাতান মিনাল মমিন আক্তাতালু আল্লাহ বলছেন মমিনরা দুই দল যদি লড়াইও করে ফাসলে হুবাইনা হোমা ফাইন বাগাত এহদা হোমা আল ওখরা ফাকাতের উল্লাতি তাবি হাত্তা তাফিয়াল আমরিল্লা তারপরে বলছেন হ্যাঁ হ্যাঁ বাইনা হবিল আদ বুঝলাম কিন্তু আসল যে দলিলটা সেটা তারপরে আয়াত আছে ইন্নামাল মমিন এখুয়া হ্যাঁ এখানে আল্লাহ পাক লড়াইয়ের কথা বলছেন হ্যাঁ লড়াইয়ের কথা বলেছেন না বলেন নাই দুই পক্ষ লড়াই করেছে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে মারামারি করছে দুনিয়ার কোনো কিছু নিয়ে মারামারি করছে তারপরও এই ইসলামিক যে ভাতৃত্ব বন্ধন এটা নষ্ট হয় না যতক্ষণ কাফের মুশেক না হয়েছে ওর কেউ নয় কেউ না আপনি বললেও মিথ্যা কথা এটা আল্লাহাক রব্বুল আলমিন বলছেন ফামান ওফিয়া খুন করেছে খুনের কথা সুরে বাকার বর্ণ করতে ফামান ওফিয়া আল্লাহ মিন আখি হেসে খুন করে দিয়েছে তাহলে রক্তপন্দিত হবে একশো উঁট একশো উঁটের মূল্য যেটাকে দিয়ে বলা হয় কিন্তু দিতে পারছে যদি মাফ করে দেওয়া দেয় ফামান ওফিয়া আল্লাহ মিন আখিয়ে তার ভাইয়ের পক্ষ থেকে যদি মাফ করে দেওয়া হয় খুন করেছে খুনি তারপর কি বলা হচ্ছে তাকে ভাই বলা হচ্ছে বোঝা গেছে কত বড় জুলুম করেছে সে তারপরে তাহলে ইসলামের ভাতৃত্ব হচ্ছে সবচেয়ে মজবুত ভাতৃত্ব মনে রাখবেন তারপরে এ মোমেন মুসলিম ভাইদের মধ্যে যদি শত্রুতাও হয়ে যায় মনোমালিন্য হয় তিন দিনের বেশি হ্যাঁ সম্পর্ক ছিন্ন করে থাকা জায়জ নয় অথচ দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে এমন নয় যে ও কোন দেশে চলেছে আমি কোন দেশে সেটা আলাদা কথা আপনার আত্মীয় না হ্যাঁ, যে ওর সাথে সেলাতুল আরহামের সম্পর্ক আছে ওটাও নেই সেটা আলাদা কথা কিন্তু একই কোম্পানিতে থাকছেন একই জায়গায় থাকছেন একই বিল্ডিংয়ে থাকছেন আর ঝগড়া হয়ে গেছে না এসব কথাই বলবো না তিন দিনের বেশি যাইজই না নাহলে আল্লাহ আমল যখন নিয়ে যাওয়া হবে আকাশের দিকে আল্লাহ বলবেন আনজের উহা যাই না এই ফেরেস তারা এদেরকে সময় দাও সময় দাও এদের আমল ওপরে নিয়ে আসিও না রাখো ওইদিকে রাখো হাত্তা ইয়াস্তালিহা যতক্ষণ পর্যন্ত এরা সন্ধি না করছে এরা মীমাংসা না করে নিচ্ছে এরা পরস্পর মিলিত না হচ্ছে এজন্য অন্তরকে সবসময় সাফ রাখার চেষ্টা করবেন কখনো শয়তান আপনাকে বিভ্রান্ত করবে যে তুই যদি ওকে আগে সালাম দিয়ে তুই ছোট হয়ে যাবি ও ঝগড়া করেছে ও বাড়াবাড়ি করেছে অন্যায় করেছে ওকে সালাম দা মানে তুই ওর কাছে হার মেনে গেলি ছোট হয়ে গেলি ও হ্যাঁ ওর মধ্যে তো অহংকার চলে আসবে যে আমার কাছে ভুল স্বীকার করেছেন না সালাম আলাইকুম আপনি আগে সালাম দেন ওখাই রহম আল্লাহ আবুদাবি সালাম সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে সালাম প্রথম দিতে পারে তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম উসমান বিন মাজুনকে ভাই বলেছেন আরও বলেছেন নবী সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন দিনের কথা চলছে আর বলছে ওয়াদেদ্দু হ্যাঁ, লাউ আমাকে খুব ভালো লাগতো পছন্দ লাগতো যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম একবার এক নজরে এক নজর যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন যে আল্লাহ এখওয়ানাকে আরসুল আল্লাহ আমরা কি আপনার ভাই নই আমাদেরকে দেখছেন তো সাহাবি সাহাবারা বলছেন যে আমরা আপনার সঙ্গী আপনার সামনে আমরা বসে আছি আল্লাহ আল্লাহ আল্লাহ রসুল আমরা আপনার ভাই নয় আপনি আকাঙ্ক্ষা করছেন হাই যদি আমার ভাইরাকে একবার দেখতে পেতাম তাদের সাথে একবার দেখা সাক্ষাৎ হইতো সাহাবিরা বলছেন আশ্চর্য কথা আমরাই তো আপনার ভাই হ্যাঁ তখন নবী বলে বাল আন্তুম আসহাবি তোমরা শুধু ভাই নও বরং তোমরা আমার সঙ্গীও এই হাদিসের মানে এই না যে তোমার আমার ভাই না ভাই তো আছো কিন্তু ভাইয়ের ওপর প্লাস অতিরিক্ত সম্পর্ক তোমাদের সাথে যে সঙ্গীয় অনেক সময় আপনার ভাই কিন্তু আপনি থাকেন বাংলাদেশে হ্যাঁ আর ও থাকে আমেরিকাতে দেখা সাক্ষাৎ আর হয় না হ্যাঁ আপনার ভাই কিন্তু দেখেন আপনি সৌদি আরবে কাজে এসে দু বছর তিন বছর চার বছর থাকছেন আপনার ভাই দেশে দেখা শেখাতে হয় না তাহলে সঙ্গী না আপনার ভাই সঙ্গী না কিন্তু কে সঙ্গী আপনার রুমমেট রুমের সঙ্গীটা সঙ্গী আপনার কোম্পানির সাথী কাজের সাথী এখন সঙ্গী হয়েছে তো নবী করিম বললেন যে বল আন্তুম আসো তোমরা তো আমার সাথী সঙ্গী ভাই তো আছো ইমানি ভাই ইন্নামাল মমিনে খোয়া কিন্তু তোমরা অতিরিক্ত কি আমার সাথী সঙ্গী তাহলে ভাই কারা যারা সাথী সঙ্গী নয় নবী সাল্লামের সংসর্গ পাইনি হ্যাঁ সহচর হতে পারেনি কিন্তু নবীর ভাই সাল্লাহ আলী সাল্লাম নবী সাল ভাই কারা বলছেন ওয়াইখানিয়াতু বাদু আমার ভাই তো ওই সব লোকেরা যারা এখনো আসেনি আমার উম্মতের তাহলে তারা কারা তারা সাহাবাই কেরামের পরে যে সব মমিন মমিনাত এসেছেন তাবেইন তাবা তাবেইন হ্যাঁ জি এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ এমাম বুখারি মুসলিম আবুদান শুধু আইমাইকের আমরা নয় হ্যাঁ বরং সমস্ত মুসলিম আজকের যারা মুসলিম যারা ইসলামকে টিকে রেখেছে তারা নবী সাল্লামের এই কথায় এই ভাষায় তারা ভাই রসুলের আমার ভাই তো ওই সব লোকেরা যারা এখনো দুনিয়াতে আসেনি পরে আসবে ওদের সাথে যদি এক নজর দেখা হয়ে যেত নবী করিম আকাঙ্ক্ষা করেছেন আপনাদের সাথে দেখার জন্য সাক্ষাতের জন্য এক নজর দেখার জন্য এবং ভাই বলে সম্বোধন করেছেন তো নবী সালামের পক্ষ থেকে ভাই সম্বোধন করা হয়েছে বিধাতপন্থীরা এটাকে এমন বিকৃত করে পেশ করে আর সহি আকিদার ভাইদের বিরুদ্ধে তার বিষদগার করে দেখো দেখো দেখো এরা কত বেয়াদব যে রসুলকে ভাই বলছে কত বেয়াদব যে রসুলকে ভাই বলছে এর জবাবটা শুনে রাখেন আমরা রসুল শাসনকে ভাই বলছেন না রসুল্লাহ আমাদেরকে ভাই বলছেন রাসুল্লাহ আমাদেরকে ভাই বলছেন বোঝা গেছে না আর ইমানি ভাতৃত্ব রয়েছে যেটা দুই দিক থেকে হয় এক দিক থেকে তার ভাই হওয়া হয় নবী সাল্লাম সম্বোধন করেছে সুতরাং এতে বেয়াদ ব্যবহার কি আছে নবী কেন বলছেন হ্যাঁ আর এই এই বিদাত মগজে ঢুকে আছে আর অহংকার মগজে ঢুকে আছে অন্তরে অহংকার ঢুকে আছে যার ফলে আমাদের দেশের কোন আলেম আলমাকে আর কোন ওস্তাদকে যদি হ্যাঁ যার কাছে কিছু শিখছেন যে ভাইজান কেমন আছেন বলে দেন তো মানহানি হয়ে গেল আরে একজন ছাত্র মানুষ সাধারণ একজন মূর্খ মানুষ আমাকে ভাই বলে দিল তো কেন অহংকার ঢুকে আছে ভিতরে যে আপনি আমার ভাই হওয়ার যোগ্য না ঠিক কিনা অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রত্যেক মুসলিমকে বলছেন ওয়াই খওয়ানুল্লাহ আমার ভাই তো ওই সব লোকেরা যারা এখনো আসেনি কেমত পর্যন্ত আসতে থাকবে ওদেরকে যদি এক নজর দেখতে পেতাম এটা হচ্ছে দিন ইসলাম আর দিন ইসলামের ভাতৃত্ব নবীলাম এখানে ওসমান বিন ওসমান সম্পর্কে বলছেন যে আমার আতা আল্লাহ বিহা কবর আখি আমার ভাইয়ের কবরটা আমি চেনবো ও আদফানু ইলেহে মানমা তামিন আহলি এবং ওর পাশে আমি দাফন করব আমার পরিবারের আপনজনদের মধ্যে যারা মারা যাবে তাহলে এখান থেকে আরেকটা মশলা জানতে পারলাম যে কবর আমার মায়ের বাবার চিনে রাখলাম অথবা ছেলে মেয়েদের চিনে রাখলাম আর চেনার পরে আশা করলাম বা দাদা রাখলাম চিহ্নিত করে রাখলাম কিন্তু লিখে নাম লিখে নাই কোনো কিছু একটা দাঁড় করে দিয়ে কিছু দাঁড় করে দিয়ে হোক ইট হোক আর পাথর হোক আর কিছু ঢিলা হোক অথবা কোনো একটা খুঁটি হোক ইত্যাদি আর ওর আশেপাশে দাফন করব এই আকাঙ্ক্ষা করা আমাদের দেশে আকাঙ্ক্ষা আছে হ্যাঁ আকাঙ্ক্ষা আছে নেই স্ত্রী মারা গেছে ছেলেরাকে বলে যে আমি মারা গেলে বাবা রে তোমার মায়ের পাশে আমাকে দাফন করিও একটা মশলা সামনে আসলো হ্যাঁ অথবা ছেলে মেয়ের বাপ মাকে পাশাপাশি আমরা দাফন করব। আমার আব্বাকে আমার দাদা দাদির পাশে দাফন করব। এরকম আগে থেকে নিয়ত রাখা জায়েজ না জায়েজ নয় আস্তে করে বলছেন যে জায়েজ না জায়েজ নাই জায়েজ কারণ নবী সাল কি বলছেন যে আমি উসমান বিন মাজুন আমার ভাইয়ের কবরটাকে চিহ্নিত করে রাখবো আর আমার পরিবারে যারা মারা যাবে তাদেরকে তার পাশে দাফন করব জি আবু দাউদ হাদিস আবু দাউদের ওহ সাহি হন হাদিসটি সাহি আমাল বেনা ও তাজিস তবে কবরের ওপর ঘর নির্মাণ করা গম্বুজ নির্মাণ বেনা মানে কোনো ঘর তৈরি করা সে মসজিদ হোক অথবা গম্বুজ তৈরি করা হোক যা কিছু হোক অর্থাৎ শীষ এবং চুনকাম করা পাকা করা পাকা ওয়াল কিতাবাত এবং লিখা লিখে রাখা যে আল্লাহ জমুক সাহেব হ্যাঁ জনাব অমুক সাহেবের কবর হ্যাঁ এত সালে ইন্তেকাল করেছেন এই ছিলেন সেই ছিলেন ফা মোহারামাতুন এটা হচ্ছে হারাম লিখে রাখা বিল্ডিং নির্মাণ করা মসজিদ নির্মাণ করা অথবা গম্বুজ তৈরি করা আর চুনকাম করা পাকা করা এগুলি সব হারাম লেখাউলে জাবের রদিয়াল্লাহন আল্লাহ কারণ জাবের রদিয়াল্লাহ আল্লাহ তালাহ নবী প্রখ্যাত সাহাবি তার থেকে বর্ণিত হাদিস রয়েছে নাহা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম রসুল্লাহ নিষেধ করেছেন কি নিষেধ করেছেন আই ইয়োজাসাল কাবরু কবরকে চুনকাম করতে পাকা করতে ও আইয়ুকাদা আলাইহ আর কবরের ওপর বসতে নিষেধ করেছেন কবর আছে ওপরে বসছেন বসা যদি নিষেধ হয় তো দাঁড়ানো নিষেধ হ্যাঁ হাঁটাও নিষেধ কবরের ওপর দিয়ে অনেকে কবরের উপর দিয়ে হেঁটে চলে যায় না কবরের ওপর দিয়ে হাঁটবেন না কবরের কবরস্থানের ভিতরে যদি যেতে হয় যে ভিতরে আমার আম্মার আব্বার কবর আছে ভিতরে ঢুকবে তো কবরের সাইড সাইড হয়ে ফাঁকা ফাঁকা দিয়ে ঢুকবেন আর ওইরকম একটু ফাঁকা রাখবেন যাতে ঢুকা যায় কিন্তু কবর ওপর দিয়ে যাচ্ছেন যাইজ নাই ইউবনা আলী অথবা কবর ওপর কোনো কিছু নির্মাণ করা কবরের ওপর কোনো কিছু নির্মাণ করা নিচে থেকে বেঁধে হ্যাঁ পাকা কবরে দাফন আর ওপরে বেঁধে দাও হ্যাঁ ওপরে বক্সের মতো করে হ্যাঁ, পাকা ইঁট দিয়ে চুনকাম করে বেঁধে রাখা এ সমস্ত নাজাইজ হারাম কাজ রহ মুসলিম হাদিস সহি মুসলিমের তিরমিজি আরো রয়েছে কি রয়েছে যে কবরের ওপর কিছু লিখতেও নিষেধ করেছে রেখে রাখবেন এত সালে মারা গেছেন হ্যাঁ অমুক সাহেব ছিলেন অমুক মন্ত্রীজি ছিলেন অমুক এমপি সাহেব ছিলেন চেয়ারম্যান সাহেব ছিলেন আরাম সব লিখা মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের এক ভাই বলছে মুক্তিযোদ্ধা ছিলেন যদি মুক্তিযোদ্ধা সত্যি আল্লাহর কাছে মুক্তিযোদ্ধা থাকে তো তো পেয়ে গেছে হ্যাঁ তো আপনার লিখা হারাম হারাম কাজ করলেন আপনি আপনি গুণাগার আর যদি ওসিয়ত করে গিয়ে থাকে লিখবে অথবা যদি সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে তারাও গোনাতে জড়িত জি ওয়ুসরাউলের মোসাইয়াইন কবরি যারা কবরের কাছে আসবে বিদায় করতে তা সেই মানে বিদায় করা তো মৃতকে বিদায় করা মানে মৃতকে দাফন করা বিদায় করতে এসছেন মানে দাফন করতে এসছেন ঠিক না তো যারা মৃতকে বিদায় করতে আসবে অর্থাৎ মৃতের জানাজা এবং দাফনে শরিক হবে তাদের জন্য শরীয়ত সম্মত সন্ন্যত হচ্ছে আইয়াকেফ ও ইন্দাল কবর দাফন করার পরে কবরের পাশে দাঁড়াবে দাফন করে দিয়ে সাথে সাথে চলে যাবেন না কবর পাশে দাঁড়াবেন একটু কি জন্য দাঁড়াবেন দোয়া করা যাবে ওয়াদ উলিল মাইয়েতে আর মাইয়েতের জন্য বিশেষ করে যাকে দাফন করলেন ওনার জন্য দোয়া করবেন কেন লেআন্নান নবী সাল্লাহ কানে এজা ফারাক আমিন দাফরিল মাইয়েদ কারণ নবী করিম সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করা থেকে ফারেক হইতেন মানে দাফন করা শেষ করতেন ওয়াকাফা আলিয়ে তখন কবর পাশে দাঁড়াতেন ওয়াকাল আর বলতেন ইস্তাক ফিরুলি আখিকুম তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা তলব করো হ্যাঁ মার্জনা কামনা করো ওয়াস আলু লাহু তসবিত এবং আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তা কামনা করা যে আল্লাহ তাকে মনকান্নাকের জবাবে সুদৃঢ় করো প্রতিষ্ঠিত রাখো যাতে করে বিচলিত না হয়ে যায় হতভম্ব না হয়ে যায় লাজাব হা হা লাদি না করতে হাই হাই আফসুস আমি কিছু জানি না এরকম না বলতে লাগে তসবিত এটাকে বলা হয় ফাইনাহু আল আন ইউসাল কেন কারণ এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এখনই তাকে প্রশ্ন করা শুরু হবে সেই জন্য তার জন্য এখন আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ মাকফিরলাহু আল্লাহ মার হামহু আল্লাহ আফেহু আল্লাহ আইজমিন আজাবিল কাবরে আল্লাহ ওকেহমিন আজাবিল কাবরে কবর আজম রক্ষা করো আরবি জানা জরুরি নাই আপনি নিজের ভাষায় বলেন আল্লাহ এর উপর রহম করো আল্লাহ এর গোনাখাতা মাফ করে দাও আল্লাহ একে মনকেন না কে রেসওয়ালের জবাব দেওয়ার তৌফিক দাও হ্যাঁ এর কবরকে জান্নাতের বাগান করে দাও হ্যাঁ জাহান্নামের আজাব থেকে রক্ষা করো ইত্যাদি হাদিস যে হাদিসটি বললাম নবী করিম ইসলাম কবর পাশে দাঁড়াইতেন আর বলতেন যে তোমাদের ভাইয়ের জন্য কি করো আল্লাহর কাছে ক্ষমা চাও আর তার জন্য দৃঢ়তা কামনা করো আল্লাহর কাছে যে আল্লাহ তাকে দৃঢ় প্রতিষ্ঠিত রাখুক যেন সে জবাব দিতে পারে কারণ তাকে এখনই জিজ্ঞাসা করা হবে এই হাদিস আবু দাউদে রয়েছে মোস্তাদরা খাকেমে রয়েছে ওসমান রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস একটি বিদাত এখানে করে অনেক বিদাত কবর সংক্রান্ত হয়ে থাকে আর জানাজা সংক্রান্ত হয়ে থাকে তার মধ্যে একটি বিদাত হচ্ছে কবর পাশে দাঁড়িয়ে এক শ্রেণীর লোকেরা কি করে স্মরণ করাই তালকিন আরবিতে যেটা তালকিন বলে স্মরণ করাই কি স্মরণ করাই যে দেখো তোমাকে এখন জিজ্ঞাসা করবে মন নাকির মান রব্বকে জিজ্ঞেস করবে তুমি বলো রব্বি আল্লাহ তোমাকে এখন জিজ্ঞেস করবে মা দিন ওকা তোমার দিন ধর্ম কি বলো দিন ইল ইসলাম হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করবে মান্নাবি ওকা তোমার নবী কে বা মাহাজার মাহাজার আল্লাহ তুমি বলো হুয়া রাসুল উল্লাহ সাল্লাম তিনি আল্লাহ রসুল এইভাবে স্মরণ করে তলকিন করায় তলকিন করা বলে যেমন এমাম সাহেব সুরা পড়তে পড়তে ভুলে গেছে পেছন থেকে আপনি ওকে স্মরণ করিয়ে দিচ্ছেন তো এখানেও স্মরণ করা এই এক বিদাতি তরিকা অনেক এলাকায় করে থাকে যারা কোরআন সোনার অনুসারী নয় সহি সন্না মোতাবেক রসুলের তরিকা মোতাবেক তারা এসব কাজ করে না বরং যেটা প্রথাগত চলে আসছে বাপদাদা থেকে চলে আসছে সেটাই তাদের ধর্ম তো ওরা এসব কাজগুলি করে থাকে এটা বিদাত তাই বলছেন হ্যাঁ, শেখ আম্মা তালকিন ফালাইয়া জুস তালকিন করা মানে স্মরণ করানো যে বলো রব্বি আল্লাহ বলো দিনিল ইসলাম বলো রসুল্লাহ সাল্লাম বালুয়া বিদাতুন এটা জায়জ নয় ফালাইয়া জুস ও বালুয়া বিদা এটি হচ্ছে বিদাত এইরকমই আর এক বিদাত করে কবরের কাছে চারিদিক ঘিরে মোল্লা হুজুররা বসে গেল কোরআন নিয়ে গেছে বগলে করে কোরআন নিয়ে বসে গেল আর কোরআন পড়া শুরু করলো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া ওকাজ আলীকে কেরাতুল কোরআন ইন্দাল কবর এইরকমই কোরআন তেলাওয়াত করা কবরের পাশে সে কোরআন নিয়ে কোরআন খানি করুক কোরআন তেলাওয়াত করুক অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করুক গোটা কোরআন হোক অথবা কোরআনে কিছু অংশ যেমন ফাতেহাকানি কিছু লোক ফাতেহা পড়ে আর এগারো বার কুল পড়া এটা তো আমার দেশে আছে তাই না কারণ এটা আমি একবার চোখে চোখে দেখেছি আমাদের গ্রামের বাড়ি যখন আমি ছোট মাদ্রাসার দোষী তিসি ক্লাসের তালবেলি মাত্র বারো বছর বয়স তখন তো কথা বলারও সাহস হয়নি আর বুড়ো বুড়ো লোকেরা সব আছে তো ওই রকমই বিদাতপন্থীদের জানা যায় বা তাদের জিয়ারতে ডেকেছে গ্রামবাসীকে ডেকেছে আমরাও গেছি গিয়ে দেখি আমার চেয়ে বেশি জাননাওয়ালা কেউ নেই আমার বয়স বারো বছর কিন্তু ওরা সব জাহেল মূর্খ সমাজ আর আমি ওর মধ্যে মাদ্রাসা পড়া ছাত্র বারো বছর হলো তো এই মুরব্বীগুলো বুড়োগুলো সবাই বললো যে দোয়া করো তুমি দোয়া করো তা আমি তো জানি যে দোয়া করতে দোয়া করে দিলাম তারপরেও তো একটা ভুল করলাম সেটা হচ্ছে সম্মিলিত দোয়া এতক্ষণ যে দোয়ার কথা বললাম একসাথে দোয়ার কথা আছে কি যে একজন দোয়া করবেন আর সবাই আমিন আমিন বলবেন এইরকম তো নাই সবাই নিজের নিজের দোয়া করবেন আর সৌদি আরবে গিয়ে আপনি কবরস্থানে গিয়ে দেখবেন যদি কখনো সময় থাকে নাইনটি ওয়ানের দিকে কবরস্থান আছে চলে যাবেন আপনি এয়ারপোর্ট রোডে ডান দিয়ে করে এয়ারপোর্টে যেতে যখন নাইনটি ওয়ান থেকে বেরিয়ে যাবেন রাইটে নিলে বিশাল কবরস্থান আছে এখানে দোয়া করা হয় কিন্তু একে একা দোয়া সবাই দোয়া করছেন দাফন করা হয়ে গেছে দাঁড়িয়ে যান যাদের তাড়া নাই বিশেষ করে সন্ন্যত তরিকা হচ্ছে এইটা পূর্ণতা এই মাইয়েতের হক আদায় করার যে দাঁড়িয়ে গেছে আল্লাহ মকফিল্লাহু আল্লাহ রহম আল্লাহ আফিহি আর নিজের ভাষায় বলেন আল্লাহ তুমি এর আজাব দূর করে দাও এর জান্নাত দান করো ইত্যাদি তার কবর আজাবকে দূর করে দাও মনকান্নাকে জবাব দেওয়ার তৌফিক দাও সব দোয়া করেন তার জন্য যত কল্যাণের দোয়া মহতের পরে হইতে পারে দোয়া করেন সেখানে কিন্তু প্রত্যেকে নিজ নিজ দোয়া করবেন এখলাসের সাথে দোয়া করবে নিজ নিজ দোয়া পেশ করে আল্লাহর কাছে আর আমাদের দেশীয় তরিকার দোয়া হচ্ছে যে একজন দোয়া ধরবে আর বাকিরা সবাই আমিন বলবে আর কবরটাকে চারিদিক থেকে ঘিরে নি হ্যাঁ এর প্রমাণে একটা কোনো জয়ীফ হাদিসও নেই এটা কোনো দুর্বল হাদিসও নেই অথচ এটা দুঃখের বিষয় যে আমাদের দেশের অন্যরা তো করে করে আহলেদিসরা অনেকে করে অধিকাংশই করে তো এই সুন্নতের খেলাফ কাজটিকে ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত এবং ধীরে ধীরে আলেম সমাজকে উঠানো উচিত না হলে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে যে নবী করিম সাল্লাম থেকে একটা প্রমাণ দেখাও তো দেখি যে আমার নবী তোমাদেরকে এরকম সম্মিলিত দোয়া কবর কাছে শিখিয়েছেন প্রথম দোয়া হয়ে গেল জানাজার মধ্যে দোয়া এটা হচ্ছে একসাথের দোয়া হ্যাঁ জানা যায় যে দোয়া রয়েছে হ্যাঁ তৃতীয় তকবীরের পরে দোয়া আছে না নেই এমামো তারপরে এমামো দোয়া করে আপনার দোয়া ওখানেও আমি নামিন নাই আছে কি এমামও পড়ছে আল্লাহ মাকফুল্লাহাইয়ানা ও শাহিদেনা গাইবেন আর আপনি মুক্তাদি আপনার মুক্তাদি প্রত্যেকে নিজের নিজের দোয়া পড়ছেন ওখানেও তো এরকম নাই যে এমাম আল্লাহ এতে না করছে আর আপনার শুধু আমিন আমিন বলছেন জানাজার ভিতরে করছেন কি তা করেন না একটা দোয়ার জায়গা হলো জানাজার ভিতরে জানাজার নামাজটা হচ্ছে দোয়া আর দ্বিতীয় জায়গা হচ্ছে দাফন করার পরে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা বিশেষ করে যারা আপনজন হ্যাঁ নিকট আত্মীয় বাপ মারা গেছে মা মারা গেছে ছেলেরা অথবা ছেলে মারা গেছে বা আত্মীয় স্বজন ভাই বেরাদর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন আর দাঁড়িয়ে দোয়া করবেন কারণ ওরা যে এখলাসের সাথে দোয়া করবে বাইরের লোক ভাড়াইটা লোক দিয়ে ভাড়াইটা বলছি এটা কেউ মাইন্ড করবেন না কারণ অনেক সময় হুজুরদেরকে নিয়ে আসা হয় তাদেরকে কিছু পয়সা দিয়ে অথবা কিছু টবু দিয়ে কিছু পাবো এই যায় গেলে ইত্যাদি না না না ভাড়াইটা লোক দিয়ে যদি কান্না করেন আর যার কান্না আসল শোকের কান্না দুটো তো আসমান জমিনের পার্থক্য আছে ঠিক কিনা জাহিলিয়াতের যুগে ভাড়া করে নিয়ে আসতো কান্নার জন্য যে আজকে আমাদের মা মারা গেছে তোমরা কেঁদে দাও মহিলাদেরকে নিয়ে আসতো আর তোমাদের যখন কেউ ভাই বেরাদর মারা যাও মা মারা যাবে তো আমরা কেঁদে দেবো এই ভাড়া ভাড়া তরিকা চলতো কান্নার তো এইরকমই দুয়ার ব্যাপারটি কোরআন খানি বক্সানোর ব্যাপারটা নিজেরা কোরআন পড়বে না পয়সাওয়ালা তো নিজেরা কোরআন শিখবে নিজের ছেলে মেয়েদের কোরআন শেখাবে না নিজের নামাজটাও পড়বে না কিন্তু মোল্লা হুজুরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন খানি কুলখানি ফাতেহা খানি সব করবে হ্যাঁ ইসালে সব সব রেসানি এসব করবে সব বেদাতি কাজগুলো নবী করিম সাল্লাহ সাল্লাম করেননি তার আপনজনদের জন্য তার তিন মেয়ে তার জীবদ্দশে মারা গেছে দুই স্ত্রী মারা গেছেন কারোর জন্য এসব করেন নাই তো কি বলছিলাম হ্যাঁ মাইয়েতের জন্য দোয়া করবেন একা একা হ্যাঁ তো আমাকে দোয়া করতে বললো বারো বছর বয়স দোয়া শুরু করে দিলাম হ্যাঁ শুরুতেই আর ওরা আমিন আমিন বলছে এইটুকু ভুল করলাম কারণ ওইটাই জানতাম যে এটাই ঠিক দোয়া করাটা দোয়া করলাম দোয়া যখন করা হয়েছে তখন বুড়ো বলছে তোমার দোয়া হইল না তোমার দোয়া হইল না বলছি কেন হইল না বলছি তুমি কিছুই পড়লে না শুধু শুরু করে দিলে দোয়া প্রথমে শুরু করে দিলে কি পড়তে হতো তা আমার জানা নেই কারণ আমরা তো সই আকিদার আর ঘরে জন্ম নিয়েছি তো এইসব তো এত জানি না যে এত ফর্মালিটি আছে কবর জিয়ারতের বলছে এগারো বার কুল পড়তে হবে এতবার দুরুদ পড়তে হবে এসব কিচ্ছু জানা ছিল না আমার যে দুরুদ পড়তে হবে আবার কুলখানি করতে হবে এগারো বার কুল আল্লাহ ইখলাস আর তারপরে তখন দোয়া শুরু করতে হবে মাইয়েতের জন্য ইহি আর এক বিদাতের বিদাত বিদাতের শেষ নাই বুঝছেন না তো বলছি যে ওদেরকে বলেন যারা বলবে যে কুল পড়তে হবে কোরআন খানি করা ওখানে গিয়ে কুল পড়তে হবে তো দলিল দেন একটা একটা হাদিস দেন রসুল্লাহ কোনো কবর পাশে গিয়ে কুল আল্লাহ পড়েছেন সুরা এখলাস পড়েছেন একবারই পড়েছেন দেখান এগারো বার তো দূরের কথা তো এই ছিল আজকের দার্স এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলম যেন কোরআন এবং হাদিস আমাদেরকে জানার তৌফিক দান করেন মেনে চলার তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সন্ন্যত আদর্শের দিকে মানুষকে ডাকার তৌফিক দান করেন ওসল্লাহ আল্লাহ রবিয়ানা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন প্রশ্ন বলেন জানাজার পরে চল্লিশ কদম হাঁটার পর আবার কি করে হ্যাঁ তারপর থেমে যায় ও কাঁধে করে নিয়ে যায় তখন সব বিদাত এগুলো সব বিদাত যারা সুযোগ সুবিধা পাবে কাঁধে করবে যারা সুযোগ সুবিধা পাবে খাটলিটাকে বা খাটটাকে কাঁধে নেওয়ার চেষ্টা করবে যে ওইটা একটা মাইয়াতের হক আদায় করলাম কিন্তু তার জন্য এত কদম তোমরা নাও তারপর আমাদের দাও এত কদম আবার থামো সবগুলি বিদাতি কাজ প্রচুর প্রচুর বিদাত আছে জানাজা সংক্রান্ত অনেক বিদাত আছে ভুল কাজ যদি অসিয়ত না করে থাকে আর জানে যদি বিদাত ওই সমাজে চলে আর মাইয়াত হাও বলেনি নাও বলেনি তাহলে গুণাগার হবে কারণ ও জানছে যে আমি মরলে এগুলো কাজ করবে বেদাতি কাজ করবে তার নিষেধ করে যেতে হইতো বোঝা গেছে তা দুই ক্ষেত্রে আজাব হবে একটা হচ্ছে যদি বলে গিয়ে থাকে যে আমি মারা গেলে এইরকম তরিকাতে করে ভুল তরিকাতে করতে বলে গেল তাহলে আজাব বেশি হবে আর সমাজে ওই কুসংস্কার আছে বিদাত চলছে আর চুপ মারা গেল কোনোদিন ছেলে মেয়েদেরকে ওসিয়ত করেনি বলে যায়নি যে আমার জানাজাতে যেন বিদাত এই সবগুলি কাজ না হয় তাহলে তাও আজাব হবে একটা ক্ষেত্রে শুধু আজাব হবে না সেটা হচ্ছে যে সেই সমাজে বিদাত আছে কিন্তু সতর্ক করে গেছে আমার জানা যায় যেন কোনো বিদাতি কাজকর্ম না হয় সন্ন্যতের খেলাফ কাজ না হয় রসুলের তরিকা আমাকে দাফন করবে বলে গেছে তারপরেও যদি বিদাত করেন কোরআন খান ইসালে সহ বকসানো আর ভোজ ভাজ করে মৃতের নামে খাওয়া দাওয়া তাহলে গুনাগার যারা খাওয়াবে যারা বিদাতগুলি করবে তারা হবে ওই মাইয়ের গুনাগার হবে না বোঝা গেছে বলেন আপনার প্রশ্ন আছে মনে হয়েছে থামেন ওর প্রশ্নটা হ্যাঁ, শুনে হ্যাঁ, থামেন থামেন থামেন ওইদিকে দেখছেন না মানে হ্যাঁ, হ্যাঁ তাহলে আমাদের কোনো সাফ করার দরকার নেই কবরস্থান আগাছা সাফ করতে হবে এটাই কে বললো থাক থাক সমস্যা নেই সমস্যা নেই কিচ্ছু সমস্যা নেই কোনো না সব করবে না কোনো দরকার নেই কবরের কবরের ওপরে চড়া জায়েজ নয় বোঝা গেছে আর কবর ওপরে জঙ্গল সাফ করতে হবে এটাই কি শিখিয়েছে আপনাকে যদি বাইরে থেকে কবর ওপরে না চড়ে সাফ করা সম্ভব হয় সাফ করা জায়েজ হয়তো হইতে পারে কিন্তু কবরের জঙ্গল সাফ করতে হবে এটা এই দলিল কি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে সাফ করার দলিল কি তো আমি তো দলিল নেই আমার কাছে হ্যাঁ লাভটাই কি সাফ করে হ্যাঁ মানে পা চলার মতো পথ রাখা হয় না হ্যাঁ। চলার মতো পথ রাখবে চলার মতো পথ রাখে হ্যাঁ, ওই জন্য তো বললাম যে চলার মতো পথ রাখে বান্দার ওপর সর্বপ্রথম ওয়াজিব কোনটা এটা হচ্ছে মনে হয় জোবালের প্রশ্ন এগুলো সব ইসলামের ইতিহাসে প্রথম শহীদের নাম কি এগুলো প্রশ্ন যারা প্রাইজ নেবেন তারা উত্তর দেবেন হ্যাঁ সব বেদাত রসুন দেওয়া পেঁয়াজ দেওয়া আগুন দেওয়া সব বেদাত হ্যাঁ, খেজুর খেজুরের ডাল গাড়ার উদ্দেশ্য কি দেখতে হবে খেজুরের ডাল গাড়ার উদ্দেশ্য যদি এই থাকে যে খেজুরের ডাল থাকলে চারিদিকে আর যদি ওর ওর মধ্যে আমাদের দিকে করে কি আপনার ওই দিয়ে রশি দিয়ে চারিদিকে করে ঘিরে দেয় ওটা দেখলে হয়তো জাল জাল ফাঁস আছে বা কিছু এই ভয়ে হয়তো শ্রীগাল বা কিছু কুকুর হ্যাঁ, গিয়ে আক্রমণ করবে না লাশের ওপর এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে ঠিক আছে আর এমনি খেজুরের ডালগাড়ি কোনো লাভ নেই নবী করিম সাল্লাহ সাল্লাম একটা কবরের ওপর পুঁতেছেন আর দ্বিতীয় কবরে তো পুঁতেন নেই তাহলে ওই কবর সম্পর্কে কবরে আজাব হচ্ছিল আর নবী সালামকে জানানো হয়েছে যে যতদিন এই কবর কবরের ওপর এই ডালটি কাঁচা থাকবে ততদিন তোমার দুয়াতে হালকা রাখা হবে আজাব হ্যাঁ এ কথাই বলেছেন নবী সাল্লাহ ইসলাম যদি এই কবরের ওপর খেজুরের ডালগাড়া সন্নতি হইতো তো শত শত সাহাবি মারা গেছেন সবার কবরের ওপর খেজুরের ডাল পুততেন নবী সাল্লাহ ইসলাম খেজুর ডালের তো অভাব ছিল না নাই বোঝা গেছে কথা দলিল সুতরাং এই খেজুরের ডাল পুততে হবে অমুক করতে হবে তমুক করতে হবে এগুলি সন্ন্যত নয় এগুলি সন্ন্যত নয় তবে যদি প্রতিরক্ষার জন্য প্রতিরক্ষার জন্য যাতে করে কোনো জীবজন্তু প্রাণী এসে লাশের ওপর আক্রমণ না করে লাশের ক্ষয়ক্ষতি না করে কবরে ঢুকে না পড়ে ইত্যাদি তাহলে ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে যদি ওইরকম হয় যে তুষ ছিটালে যেমন পাথর দেওয়া থাকলে মজবুত হবে এরকম তুষ ছিটালে শ্রীগাল হয়তো এসে খুঁড়বে না বা গর্ত করবে না তাহলে ঠিক আছে আচ্ছা, দশ বছরে নয় দুই বছর পর পর ত্রিশ বছর পর্যন্ত হাড়হাড্ডি থাকে তা ত্রিশ বছর কবর পর কবর দেওয়া যায় না ত্রিশ বছর পর হাড্ডি থাকবে না ত্রিশ বছর হ্যাঁ? ভুলবশত কেন করবে ভুলবশত যখন যদি খোদে করে তো ওখান থেকে ছেড়ে দেবে উঠে যাবে দিয়ে অন্য জায়গায় কবর দেবে